ও ভূমণ্ডলের ক্ষমতার মালিক আল্লাহর সামনে রয়েছে সব কিছু যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অতপর তাওবা করেনি তাদের জন্য আছে জাহান নামে শাস্তি আর আছে দহন ও যন্ত্রণা إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে জান্নাত যার তলদেশে প্রবাহিত হয় এবং পুনরায় জীবিত করেন তিনি ক্ষমাশীল প্রেমময় মহান আরসের অধিকারী তিনি যা চান তাই করেন هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌঁছেছে কি ফিরাউনের এবং সামুদের বরং যারা কাফির তারা মিথ্যারোপে রত আছে আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন বরং এটা মহান কোরআন লৌহে মাহফুজে লিপিবদ্ধ